বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মুসলমান আমাদের রয়েছে আলোয় উদ্ভাসিত আদর্শের ইতিহাস আমরা ছড়াই ঐশী গ্রন্থ ও মহামানবের অমীয় বাণীর সুবাস আমাদের দেহে শোভা পায় চির উন্নত জাতির শ্রেষ্ঠ লেবাস আর তাই বুদ্ধিজীবী নামের কিছু বুদ্ধি ব্যাপারী আমাদেরকে বলে সন্ত্রাস হেউ করে মৌলবাদী ও জঙ্গিবাদী বলে যারা অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজি করে যারা বৈশাখী আনন্দে কলঙ্ক লেপনের ইতিহাস গড়ে যারা গুরুজনদের ধরে ধরে পেটায় ক্যাম্পাসে তারা হয়ে যায় সোনার ছেলে আর যত অপরাধ যত অপবাদ সব চেপে বসে এই মোল্লার ঘাড়ে শ্রোতা বন্ধুরা এসব বুদ্ধি ব্যাপারীর মুখোশ উন্মোচনের লক্ষ্যে আল মদিনা শিল্পী গোষ্ঠীর এবারের সংগ্রামী পরিবেশনা আমরা জঙ্গি নই দেশের তরুণ বিপ্লবী গীতিকার ও সুরকার এইচ এম সাদেক হোসাইনের বিপ্লবী পরিবেশনা আমরা জঙ্গি নই